سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله ওই শোনা যায় কুল মখলুকাত ওই শোনা যায় কুল মখলুকাত তসবিজো পে এক আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চা দেখো ভাই কার সারায় জোৎস্না ঝরায় নিশিতে কার ভাসে নিতে চাঁদ দেখো ভাই কার সারায় দোষ না নিশিতে কার নামে ওই গোলাপ ছাড়ায় সুবাসে নিতে অলকল সবে নদী বলেলা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই পাখিরা কিচির মিচির গান মেঘের সারিকার মহিমায় ভেসে বেড়ায় গগনে ওই পাখিরা কিচির মিছির গান গে যায় কার নামে মেঘের সারিকার মহিমায় ভেসে বেড়ায় রিনিদিন চন্দে ঝরনা বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই শোনা যায় কুল মখলুকাত ওই শোনা যায় কুল মখলুকাত তসবিজো পে এক আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ